ওয়েবসাইটে দেওয়া আছে লেকচারটা দিয়েছেন উস্তাদ নোমান আলী খান আমেরিকার এক বড় মসজিদের ইমাম খতিব এখানে লেখা আছে আমার ক্ষিপ্ত মুসলিম যুবক ভাইদের প্রতি ক্ষিপ্ত মুসলিম যুবক ভাইদের প্রতি তিনি একটা নসিহা দিয়েছেন এবং লেখা আছে এখানে প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না ব্যাপক প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে শেষে আমি মনে করি এটাও এহুদি খ্রিস্টানদের বোমার হামলা যে ক্ষতি করে তার চেয়ে বড় ক্ষতি করে এই লেকচারগুলো আমি এটাও শুনতে পেলাম যে আমাদের অনেক তাওহিদবাদী ভাইয়েরা এই লোকের লেকচার শুনে সেজন্য বিষয়টা আলোচনা করা প্রয়োজন মনে করেছি যেহেতু আমাদের ভাইরা বিভ্রান্ত হচ্ছে লেকচার শুনে এখানে তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তা হচ্ছে গত কয়েক মাস আগে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা গালাগালি করা এটার উপরে পুরা দুনিয়ার মুসলিমরা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ওনার আপত্তি মূলত তার উপরে কেন মুসলিম এটা করবে মুসলিমরা ঘুমিয়ে থাকবে এই জন্য তিনি দলিল পেশ করেছেন তায়েফের ময়দানে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম মার খেয়েছেন তিনি বদ্ধ করেন নাই আরো বরং রক্তগুলো তুলে নিয়েছেন যাতে করে জমিনে রক্ত না পড়ে জমিন যাতে সাক্ষী হয়ে না যায় এমনি ভাবে দলিল পেশ করেছেন বিভিন্ন সাহাবিদের উপর নির্যাতনের ঘটনা দলিল পেশ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে গালিগালাজ করছিল এক লোক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু কোনো উত্তর দেন নাই আবার আবু বকরকেও গালিগালাজ করলো তারাও কোন উত্তর দেন নাই কাজী মুসলিমদের উচিত এ নিয়ে মাথা ঘামানো ঠিক না তিনি যুক্তিগত দলিল পেশ করেছেন যে আজকে যদি মুসা আলাহ সালামকে কেউ গালিগালাজ করে তো তাহলে তো ইহুদিরা খেপে যায় না ঈসা আলাহ সালামকে গালিগালাজ করলে খ্রিস্টান খেপে যায় না আমরা কেন খেপে যাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কিছু বললে এতে উনি খুব লজ্জা পান খ্রিস্টান বন্ধুরা অমুসলিম ওনার বন্ধুরা ওনার বন্ধু নকল করছি আমি উনি লেখছেন অন্য ধর্মের মানুষ প্রশ্ন করে মুসলমানেরা কেন এত খেপা যখন কেউ আমাদের যীশু খ্রিস্টকে নিয়ে ঠাট্টা করে টিভিতে অনুষ্ঠান করে কই আমরা খ্রিস্টানরা তো খেপে উঠি না মুসাকে নিয়ে তো অহরহ ঠাট্টা কৌতুক কৌতুক হয় কই ইহুদিরা তো খেপে ওঠে না হিন্দু ধর্ম নিয়ে তো সবসময় হাসি তামাশা করা হয় কই হিন্দুরা তো খেপে ওঠে না আমার তোমাদের মুসলমানদের সমস্যাটা কোথায় তোমাদের নিয়ে কিছু বলা যায় না তোমাদের কি বাক স্বাধীনতা বলতে কোনো কিছু সম্পর্কে ধারণা নেই তোমরা এত খেপে যাও কেন এটা বাক স্বাধীনতা করতে ওনার এটা উনি নকল করছেন আমার মনে হয় এই প্রশ্ন নাকি কোনো ইহুদি খ্রিস্টান করে নাই যে ইহুদি খ্রিস্টানরা করছে এটা উনি নিজেই উনি যে বলছেন যে অমুসলিমরা এই প্রশ্নগুলো করে আর উনি লজ্জা পান সেই অমুসলিম এহুদি খ্রিস্টান অন্য কেউ না সেই লোক নিজেই এই প্রশ্ন উনি নিজেই তৈরি করেছেন এটা মনে রাখতে হবে উনি কোনো দলিল খুঁজে পান নাই এর উপরে আমার লেকচার আগে আছে যেহেতু এই লোকের বক্তব্য আমাদের ভাইয়েরা শুনে বিশেষ করে ইন্টারনেট ব্যবহারকারী শিক্ষিত ভাইয়েরা এবং এরকম কিছু ভাইয়েরা ব্যাপক প্রচারও করছে তো সেজন্য এটা জরুরি মনে হয়েছে এ ব্যাপারে সাবধান করে দেওয়া এজন্যই আমার মনে হয় আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অমুসলিম দেশে বসবাস করে সে আস্তে আস্তে অমুসলিম হয়ে যায় এই কাফেরদের দেশে একদল আলেমরা বসবাস করে ওখানে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা পায় কিছু ভালো ভালো কথা বলে এতে মুসলিমরা আকৃষ্ট হয়ে যায় বিশেষ করে যুবক ভাইয়েরা আর অপরদিকে এমন একটা সর্বনাশ করে দেয় যেটা ইহুদি খ্রিস্টানদের পক্ষে এর চেয়ে বড় কোনো উপকার থাকে না এই জন্য সরকার ওদেরকে বাহবা দেয় পুরস্কার দেয় ওদেরকে বড় বড় অনুষ্ঠানে ডাকে এই লোক লিখেছে যখন আমাকে প্রথমে প্রশ্নটা করা হয় আমার জবাব হলো উনি এখানে কিছু জবাব দিচ্ছেন যে এই কারণে আমরা করি উনি এখানে প্রশ্ন তুলেছেন যে ঈসা আলাহ সালাম মুসা আলাহ এরাও তো নবী কোরআনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম যতবার এসেছে তার চেয়ে বেশি এসেছে মুসা আলাহ সাল্লামের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে চারবার আর মুসাল্লাহ সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে সত্তর বারেরও বেশি যখন মুসাকে খোঁচা দিয়ে ঠাট্টা করা হয় তখন অনেক অনেক বেশি করা হয় যখন ঈসা সাল্লামকে নিয়ে বিদ্রোপ করা হয় তখনও অনেক অনেক বেশি করে বলা হয় তখন কোথায় থাকে আমাদের রাগ ও ওটা এহুদি খ্রিস্টানদের সমস্যা এটা কি ওদের সমস্যা আমাদেরও সমস্যা আমাদের সমস্যা না মানে উনি প্রশ্ন করেছেন আমি ওনাকে এবং ওনার হিতাকাঙ্ক্ষী বন্ধুদেরকে বলতে চাই আমরা মুসা আলাহ সালামের জন্য খেপে যাই ঈসা আলাহ ইসলামের জন্য খেপে যাই আল্লাহ নিজেও খেপে গেছেন ওনার যদি চক্ষু না থাকে এলেম কালাম না থাকে বড্ড মূর্খ হয়ে থাকেন ওনাকে আমি কোরআনের আয়াত বলে দিচ্ছি আল্লাহ তালা কোরআনে বলেছেন লাকাদ কাফার আল্লাদিনা কলু নিশ্চয়ই কাফের হয়ে গেছে ওই সমস্ত লোকেরা যারা বলে কি বলে ওজায়ের ওজার আল্লাহর পুত্র নিশ্চয়ই কাফের হয়েছে ওরা যারা বলে ঈশা আল্লাহর পুত্র আল্লাহ ওদেরকে কাফের বলেন নাই এটা কি প্রতিবাদ না আল্লাহ তারা কি বলেন নাই হেন্তাহু আনিত তাসলিস এই তিরিত্ববাদ থেকে বিরত থাকো আল্লাহ প্রতিবাদ করেছেন এমনি ভাবে গোটা মুসলিম জাতি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য যেরকম ভাবে ফুসে উঠে ঠিক এরকম ভাবে কোরআনে বর্ণিত এবং অবর্ণিত যারা নবী আছে সবার জন্য মুসলিমরা প্রতিবাদ করে ফুসে উঠে কোরআন কোনো পার্থক্য করে নাই উনি বরং ওনার এই বক্তব্যে এই আজকে কথা বলেন না উনি বরং ওনার বক্তব্যে এহুদিদের পক্ষেই কথা বলেছেন উনি কি মুসলিম উম্মাকে তাহলে এহুদি বানাতে চান উনি বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা আলোচনা হয়েছে মাত্র চারবার আর মৌসালা সালামের আলোচনা সত্তর বারেরও বেশি এটা ঘটনা প্রসঙ্গে এসেছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের নাম আল্লাহ তারা নেন নাই উনি কি সেই রহস্য জানে এইরকম বড্ড মূর্খেরা এহুদি খ্রিস্টানদের পক্ষে কথা বলার জন্য এগুলো বলে থাকে আপনাকে মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নাম ধরে ডাক দেন নাই তার মর্যাদার জন্য কি সুন্দর খেতাব করেছেন ইয়া ইয়ুহার রাসুল ইয়া ইয়ুহান নবী এইগুলো যদি হিসাব করি কত জায়গা হবে যেই কয় জায়গায় নাম উল্লেখ করেছে তা প্রয়োজন উল্লেখ করেছে বিশেষ প্রয়োজনে অমা মুহাম্মাদুন ইল্লা রসুল কাদ খালাত মিন কবলিহির রসুল এখানে উল্লেখ করা হয়েছে বিশেষ প্রয়োজনে নুজেল আলা মুহাম্মদ যেই কিতাব নাজেল করা হয়েছে মুহাম্মাদের প্রতি এখানে নাম মেনশন না করলে পরে কাদিয়ানি তাবিল করবে আর একজনে তাবিল করবে এই জন্য এখানে নাম নির্ধারণ করে বলা হয়েছে উনজিলা আলা মুহাম্মদ ওই কিতাবের উপরে ইমান আনো যে কিতাব নাজিল করা হয়েছে মোহাম্মদের প্রতি যাতে করে আর কেউ দাবি করতে না পারে যে আমার প্রতি কিতাব নাজিল করা হয়েছে রাসুল বললে এইখানে যদি রসুল বলা তো নুজদিল আলার রাসুল নুজদিল আলার নবী নবীর প্রতি রসুলের প্রতি যে কিতাব নাজেল করা হয়েছে ওইটার বলে মানানো তাহলে একজনে দাবি করলো আমি সেই রসুল গোলাম আহমদ কাদিনী চালাকি করেছে কোরআনের সুরায় সফে বলা আছে ইসা আলাহিসাল্লাম বললেন আহমদ আমি সত্যায়ন করছি এমন একজন রাসূলের যিনি আমার পরে আসবেন তার নাম হচ্ছে আহমদ এই গোলাম আহম্মদ এতটুকু সুযোগ পেয়ে দাবি করলো আমি তো সেই গোলাম আহমদ এজন্য পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন আতাউল্লাহ সাবুখারি তিনি বলেন ওই গোলাম এইখানে তো আল্লাহ বলেছেন আহমদ তুই তো গোলাম আহমদ আহমাদের গোলাম সে বলল না আমার বাপ এটা ভুল করে নাম রেখেছেন গোলাম আহমদ আসলে আমি আহমদ উনি চিন্তা করলেন এই যেমন দূর তেমন মুগুর না তো হবে না আল্লাহর কাছে আগেই তবা করে নিলেন আল্লাহ তুমি ক্ষমা করে দিও শুধুমাত্র বাতিলকে জবাব দেওয়ার জন্য আমি বলছি উনি বললেন দেখো আমার নাম আতাউল্লাহ প্রথম শব্দ আতা পরের শব্দ কি আল্লাহ তো আতা শব্দটা আমার বাপ ভুল করে রেখেছেন আমি আসলে আল্লাহ তো আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো আহাম্মককে আমি নবী করে পাঠাই নাই তো যাই হোক এই কাদিয়ানি এতটুকু সুযোগ পেয়ে এই কাদিয়ানির বইগুলো নিয়ে থাকবে না কে আছে আমাদের কেউ নাই এখানে এই আপনি কাজ করেন ওই আমার রুম থেকে টেবিলের উপরে কাদিয়ানিদের বই আছে গোলাম কাদের ছবি আছে কাদিয়ানির ছবি হ্যাঁ। পুলিশে ডিউটি করতো কাজে লাগে আচ্ছা তো বলছিলাম যে বিষয়টা এই কাদিয়ানি এতটুকু সুযোগ পেয়ে হাতছাড়া করে নাই আর এইখানে যদি নুজ্জিল আলা মুহাম্মদ না বলে বলতেন নুজ্জিল আলা আহমদ কাদিয়ানি বলতো যে আমি তো সেই আহমদ আমার উপরে যা নাজিল করা হয়েছে মানতে বলা হয়েছে যদি এখানে বলা হতো নুজ্জিল আলার রাসুল আর একজন রাসুল দাবি করে বসতো আমি সেই রাসুল এই প্রয়োজনে এখানে নাম নির্ধারণ করা হয়েছে নতুবা আল্লাহ তালা কোরআনের অসংখ্য জায়গায় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্বোধন করেছেন খেতাব করেছেন ডাক দিয়েছেন নাম উল্লেখ করেন নাই এটা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের বিশেষ মর্যাদা পক্ষান্তরে অন্য নবীর বেলায় এটা হয় নাই সেখানে বলেছেন ইয়া ইয়াহিয়া খুজিল কিতাব হে ইয়াহিয়া তুমি কিতাব গ্রহণ করো ইয়া হে মূসা আমি তোমাকে নির্বাচন করেছি ইয়া ঈসা এরকম সম্বোধন করা হয়েছে কাজে মনে রাখতে হবে উনি এখানে যে কথাগুলো বলেছেন সেটা ওনার অজ্ঞতারই পরিচয় এরপরে যে বিষয়টা তা হচ্ছে মুসলিম জাতি কেন খেপে যায় না যখন মুসার কথা বলা হয় মুসা আলাই ইসলামের কথা বলা আরো অনেকগুলো বই আছে বড় একটা বই আছে ওদের এটা এটা ওদের দিয়ে যান এটা কাদিয়ানিদের নতুন করে বই ছাড়া হয়েছে এই বইগুলো দিয়ে দেখেন কি সুন্দর লাগছে লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা দেখলে যে কোনো লোক মাসাল্লাহ ইসলামের বই কালেমা লেখা আছে আর কি বিসমিল্লাও লেখা আছে বিসমিল্লা রহমান রহিম লেখা আছে আরো কিছু বোঝা লেখছে আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি আমি বলছিলাম যে এই লোকগুলো মুসলিম জামাত তাতে সাধারণ একজন লোক মনে করে যে এটা মুসলিম জামাত বিভিন্ন জামাতে জামাত ইসলামী আছে খেলাফত মজিদ আছে এরকম ভাবে একটি আছে ইসলামী আন্দোলন আছে এরকম ভাবে নিজাম ইসলাম পার্টি আছে এটা একটা ইসলামী জামাত মুসলিম জামাত ইসলামী সমাজ আছে এটা মুসলিম জাতি হলো হলো এভাবে একটা প্রতারণা করছে এরা এরপরে বলছে যে আজকের খুদ্ায় আমি আরো কিছু বলতে চাই উনি বলতেছেন আর কি আজ আমি ক্ষুব্ধ সত্যিই ক্ষুব্ধ কিন্তু আমি আজ ক্ষুব্ধ আমার যুবক মুসলমান ভাইদের প্রতি আপনারা আল্লাহর দিনকে রক্ষা করতে চান তার রাসুল সাল্লাহ সাল্লামের সম্মান রক্ষা করতে চান তাহলে আগে তার সম্পর্কে জানুন যারা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের মুখের উপর সরাসরি থুতু নিক্ষেপ করেছে তাদের চেয়ে বেশি আর কে তাকে অপমান করেছে বলুন এই যে থুতু নিক্ষেপ করেছে এটা জাল হাদিস এটা আল্লাহর রাসুলের মুখে থুতু নিক্ষেপ করেছে এটা একটা আলীর একটা ঘটনা পাওয়া যায় যে ওনার মুখে একজন থুতু নিক্ষেপ করেছিল সেইটা বোধ উনি অজ্ঞতার কারণে এটা বলেছেন আমার জানা নেই ওনার যদি কোনো সহি দলিল জানা থাকে মেহরবানি করে জানাইতে বলবেন যাই হোক এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোনো প্রতিবাদ করেন নাই আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই এই কাহিনীগুলো কি মক্কার নামদিনার মক্কার তখন কি ইসলাম পূর্ণতা লাভ করেছিল নাকি অসম্পূর্ণ ছিল তো উনি যদি এখন সেই মক্কার কাহিনীতে দলিল পেশ করেন ওনার উচিত মসজিদে জুমা না পড়ান কারণ মদিনা মক্কায় থাকা অবস্থা জুমা ফরজ হয় নাই আমি খতিব কি যেন নাম ওস্তাদ নোমান আলী খান সাহেবকে সম্বোধন করে বলছি আপনি যদি আমার লেকচার কোনো সময় শুনেন অবশ্যই শুনবেন আপনার শিষ্যরাই দিয়েছে আমার কাছে আপনাকে আমি বলছি যে আপনি যদি মক্কার কাহিনী দিয়ে যুবকদেরকে আপনি সংশোধন করতে চান তাহলে আপনি মক্কার জীবনে ফিরে যান মক্কায় যে কয়টা সুরা নাজল হয়েছিল ওইগুলো পরিমাণ আনেন মক্কায় জুমার সলাৎ ছিল না আপনি কেন জুমার সলাৎ পড়াইতে গেলেন মক্কায় ঈদের সলাৎ ছিল না আপনি কেন ঈদের সলাৎ খুব দেন মক্কায় সিয়াম ছিল না আপনি কেন সিয়াম রাখেন আর আমার তো মনে হয় বুশ থেকে যে শুরু হয়েছে ইফতার পার্টি আপনি সেখানে গেছেন কিনা আমার সন্দেহ হচ্ছে আপনি কেন সিয়াম রাখেন মক্কার কোনোটাই না আর যদি বলেন যে না মক্কার থেকে মদিনায় যাওয়ার পরে ইসলাম পূর্ণতা লাভ করেছে আমাকে এখন পূর্ণ ইসলাম মানতে হবে তাহলে আপনাকে বলি কান খুলে শুনুন চোখ খুলে দেখুন কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে উপহাস করেছিল মজাক করেছিল কিছু লোকেরা আল্লাহ তালা প্রতিবাদ করেছেন হাফেজ একজনের দিক চলে আসো আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন যে কদ কাফার তুম্বা আদা তোমরা ইমানের পরে কুফুর করে বসেছ তারা কি করেছিল আল্লাহর রাসুল সাল্লাহকে উপহাস করেছিল মক্কার মদিনার মোনাফেক নেতা ঘোষণা করলো লাইক রেজান্নাল আজমিনহাল আজাল এইবার মদিনায় গেলে আমাদের সম্মানিত লোকেরা ইতর লোকদেরকে বের করে দিবে আল্লাহর নবী নিজেও প্রতিবাদ করেছেন আল্লাহ করে প্রতিবাদ করেন নাই আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কথা বলল মদিনার এহুদি আবু রাফে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার জন্য লোক পাঠান নাই তাকে হত্যা করা হয়েছে ওনার যদি হাদিস না জানা থাকে বোখারির কিতাবুল মাগাজি খুলে দেখতে বলা হচ্ছে আবু রাফের কাহিনী দেওয়া আছে কাব এমনি আশরাফের কাহিনী লেখা আছে এরপরে ওনাকে আমি আরো বলবো আপনার যদি হাদিস সম্পর্কে অজ্ঞতা থাকে বাংলাদেশে চলে আসুন আপনাকে হাদিস খুলে পড়াবার জন্য প্রস্তুত রয়েছি কারণ আপনার দ্বারা উম্মাগমরা হচ্ছে মক্কা বিজয়ের হাদিস পড়ুন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন যুদ্ধের পোশাকটা এখনো খোলেন নাই এর মধ্যে বলা হলো আপনারা জানেন আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সমস্ত মানুষদের ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু নির্দিষ্ট কয়েকজন লোককে ক্ষমা করেন নাই এর মধ্যে একজন ছিল ইবনু খতাল কি নাম ইবনু খতাল আল্লাহর নবীকে বলা হলো এই যে ইবনে খতাল যাকে ক্ষমা করা হয় নাই সাধারণ ক্ষমার আওতায় আসে নাই ইবনে খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা আপনার কাছে যদি মাক্তাবায় সামেলা থাকে তাহলে আপনি মুতাআল্লিকুন লিখে সার দিন অথবা ইবনু খতাল লিখে সার দিন হাদিসগুলো চলে আসবে কোন কোন কিতাবের কত পৃষ্ঠা আছে ইবনে খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা না পাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আল্লাহর নবীকে বলা হলো এবনে খতাল কাবার গিলাপ ধরে ঝুলে আছে কাবার গিলাপ ধরে ঝুলে আছে অথচ কাবা সম্পর্কে বলা আছে অমান দাখালাহু কানা আমেনা যে ব্যক্তি হারামের সীমানার মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে সেই হারামের সীমানার ভিতরে হারামের সীমানার ভিতরেই না খালি মসজিদুল হারামের ভিতরে মসজিদুল হারামের ভিতরেই না খালি মাতফ ত্যাগ করে কাবার গিলাপ ধরে ঝুলে ছিল যে লোকটা জীবন বাঁচাবার জন্য আল্লাহর নবীকে বলা হলো ইন্না ইবনা খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা ইবনে খতাল কাবার গিলাফের সঙ্গে ঝুলে আছে বাঁচার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওকে ওখানেই কতল করে দাও কি অপরাধ ছিল ইবনে খতালের এবনে খতাল ইসলাম গ্রহণ করে মদিনায় গিয়েছিল পরবর্তীতে স্বার্থবাজ কোন স্বার্থ মিলে নাই পরে মোরতাদ হয়ে চলে আসে এরপরে দুইটা বান্দি কিনে গায়িকা এই গায়িকারা আল্লাহর নবীর বিরুদ্ধে হেজু করত গান গাইত এই অপরাধের কারণে এবনে খতাল কাবার গিলাপের সঙ্গে ঝুলা অবস্থা থেকে হত্যা করে দেওয়া হয় এজন্য ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন আমি ওই আলেমকে এবং তার লেকচার যারা শুনেন আমি পরিষ্কার বলে এই লেকচার যে কোরআনের আলো ডট কমে ছাড়া হয়েছে এটা যদি এইরকম লেকচার ছাড়ে তাহলে এটা কোরআনের আলো নয় এটা কাফের জুলমাত কুফফারদের জুলমাত ছড়ানো হচ্ছে আপনারা সাবধান হয়ে যাবেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এর উপরে কিতাব লিখেছেন আসরিমুল মাসনুল আলা শাতিমির রাসূল আসরিমুল মাসলুল আলা শাতিমির রাসূল এই কিতাব আরবিতে আছে সম্ভবত ইংলিশেও তর্জমা হয়েছে উনি তো আশা করি আরবি পড়তে জানেন যেহেতু উনি নাকি মাদানীয় মদিনাতেও পড়াশোনা করেছেন আল্লাহ আলাম আমি নিশ্চিত ভাবে ওনার থেকে জানি না কিন্তু ওনার লেকচারটা পৌঁছে গেছে আমার কাছে উনি আরবি নিশ্চয় জানবেন আমি ওনাকে বলবো এই কেতাব পড়ুন তারপরে নিজের ভুল সংশোধন করুন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামকে গালাজ করলে সাহাবা একরাম বরদাস্ত করতেন না সে ঘটনা ওনার জানা আছে আর মাসনুল পুরা কিতাবটার উপরে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে যদি কোনো ব্যক্তি গালিগালাজ করে যদি আল্লাহকে গালিগালাজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই ব্যক্তির দুনিয়ায় থাকার কোনো অধিকার থাকে না এই জমিনের মালিক আল্লাহ আল্লাহর রাসূলকে আল্লাহ তালা পাঠিয়েছেন তার দূত হিসেবে আল্লাহর রাসুলকে গালি দিলে পরে তার দুনিয়ায় থাকার অধিকার সে হারিয়ে ফেলে এজন্য মুসলিম যুবকেরা যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তারা ঠিকই করেছে অবশ্য উনি একটা কথা এখানে লিখেছেন যে এর দ্বারা তাকে হাইলাইট করা হয়েছে তাকে প্রচার করা হয়েছে এটা ঠিক আছে তো উনি এটা লিখে যদি বলতেন যে ঠিক আছে একে কতল করার জন্য আমার কিছু পরিকল্পনা আছে তাহলে আমি তাকে ধন্যবাদ জানাইতাম কিন্তু উনি তা না বলে এখানে অনেকগুলো দলিল পেশ করেছেন মক্কার কাহিনীগুলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কিছু বলেন নাই সাহাবারা কিছু বলেন নাই আমরা ঘুমিয়ে থাকব উনি সেটাই উপদেশ দিয়েছেন এই জন্য আমাদের মনে রাখতে হবে এটা বাস্তব যখনই কোনো ব্যক্তি আল্লাহর রাসুলকে গালিগালাজ করে যেহেতু তার জীবনের নিরাপত্তা সে হারিয়ে ফেলেছে এই জমিনে থাকা তার অধিকার নেই এ কারণে আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম যেভাবে সাহাবায়ক রামদের গোপনে পাঠিয়ে দিয়েছেন এবং তাকে হত্যা করা হয়েছে ঠিক এরকম ভাবে দুনিয়ার যে কোনো প্রান্তে চাই নামধারী মোরতাদ মুসলমান হোক অথবা কাফের হোক আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করবে ব্যঙ্গচিত্র অঙ্কন করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে তাকে গোপনে হত্যা করে দেওয়া ওকে নিয়ে মিছিল মিটিং করা দরকার নাই ওকে নিয়ে মিছিল করবেন তাহলে কুফাররা ওকে আরো হিরো বানাবে এই জন্য উনি যদি এই সমাধানটা দিতেন তাহলে খুব খুশি হতাম কিন্তু উনি বোধহয় কাফের রাস্তে থাকার কারণে ইমানের সৌর্য বীর্য সব কিছু হারিয়ে এখন কুফফারদের মিশন বাস্তবায়ন করতে নেমেছেন উনি বলেছেন মমিনরা উত্তেজিত হবে না আমি ওনাকে বলি আপনি বোধহয় কোরআনও পড়েন নাই কোরআনে পরিষ্কার আয়াত আছে হে নবী আপনি মমিনদেরকে উদ্বুদ্ধ করুন উত্তেজিত করুন কেতালের জন্য উনি তো এখানেও একই নসিয়া দিবেন উনি হয়তো এটা বলবেন যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে মা বোনদের ইজ্জাত নষ্ট করা হচ্ছে এই জন্য কিছু করার নাই কারণ মক্কা আল্লাহ নবী কিছু করেন নাই আমার তো মনে হয় আল্লাহ আলাম এই জাতীয় লোকদের দিয়েই বর্তমানে যে কোরআন তৈরি করেছে জেহাদের আয়াতগুলো বাদ দিয়ে এশিয়ান কোরআন এটা তৈরি করেছে এই সমস্ত আলেমদেরকে দিয়েই কারণ ওরা কেমনে বুঝবে কাফেররা যে কোনটা জেহাদের আয়াত কোনটা কিসের আয়াত কিছুদিন পরে এই আলেমরা হয়তো এহুদি খ্রিস্টানদের পক্ষে এখন যেমন নগ্নভাবে নির্লজ্জভাবে তারা বলছে যে মুসলিম যুবকেরা কেন এরকম ক্ষিপ্ত হচ্ছে আর এখানে লেখছে এই যুব সমাজ কখনো সম্পূর্ণ কোরআনটি জীবনে একবারও হয়তো পড়েনি মানে যুবকদেরকে তিরস্কার করেছে সে এই যে যুবকেরা প্রতিবাদ করেছে তারা তো কোরআন পড়েই নাই জীবনে হ্যাঁ আল্লাহর কিতাবটি পরেও দেখেনি এটা পরিষ্কার কোরআন উনি নিজে ঠিক মতো একবার পড়েছেন কিনা তাও জানি না পুরা কোরআন যদি উনি পড়তেন তাহলে নিশ্চয় বিষয়গুলো উনি পরিষ্কার থাকতেন উনি কি করে অন্য যুবক ভাইদেরকে বলছেন কোরআন পুরাণ করে নাই এটা ভিন্ন বিষয় পুরা কোরআন পড়া উচিত কিন্তু কেউ যদি পূর্ণ কোরআন না পড়ে যতটুকু পড়েছে ততটুকু আমল করে যতটুকু জেনেছে অতটুকু আমল করে তাকে তিরস্কার করা যাবে এখানে যে কটাক্ষ করেছে তিরস্কার করেছে আরো দুঃখজনক ব্যাপার কি জানেন লেখছে এখানে যে যুব সমাজ যারা এই নিম্নমানের কুরুচিকর হীনবুদ্ধির ফিল্মটি দেখে উত্তেজিত হচ্ছে সেই একই যুবরা যুব সমাজ কখনো সম্পূর্ণ কোরআনটি জীবনে একবারও পরে দেখেনি তারা কখনো আল্লাহর কিতাবটি পরেও দেখেনি আপনাদের সেই সব ভিডিও দেখার সময় দেখা আছে সময় আছে আর আল্লাহর বইটি পড়ার সময় নেই নসিহাত ঘুরে দিল দিকে মানে সে দেখেন কি কৌশলে কোরআনের কথাও বলছে অর্থাৎ সে কোরআনের দিকে নিয়ে আসলো কোরআন পড়তে হবে অথচ কোরআনের মধ্যে জেহাদের আয়াতগুলো আছে না কেতালের আয়াতগুলো আছে না তা আমি তো মনে করি যেই যুবকেরা ক্ষিপ্ত হয়েছে তারা কোরআন পড়ে শুনেই ক্ষিপ্ত হয়েছে আপনি কোরআন পড়েন নাই বিধে আপনার মধ্যে কোনো তেজ আসে নাই এই যুবকরা কোরআন পড়েই উত্তেজিত হয়েছে এরপরে এটা পুরো এইভাবে আছে আরো কিছু হ্যাঁ, ওরা কি বলে আবার লেখছে আর হ্যাঁ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরাই মানে এগমন করে ক্ষতিগ্রস্ত হচ্ছি এখন আমি যদি কাউকে ইসলামের ব্যাপারে কোনো দাওয়া দেই আমি তাদের সাথে আল্লাহ সম্পর্কে কিছু বলতে পারবো না আমি তাদের সাথে আমাদের রাসুল সম্পর্কে কিছু বলতে পারবো না আমি তাদের সাথে কোরআন সম্পর্কে কিছু বলতে পারবো না প্রথমেই আমাকে ব্যাখ্যা করতে হয় যে সব মুসলমানই আসলে খেপা না ওরা বলে আমি সিএনএন দেখলাম তো মুসলমানরা কি করে দেখলাম ওরা পুলিশের সাথে কেমন দাঙ্গা ফাসাদ করছে ইত্যাদি ইত্যাদি পুরো আলোচনার মোড় ঘুরে যায় দিনের বিষয়ে আরো কিছু বলার উপায় আর থাকে না কারণ আমাকে তখন কোনো উত্তেজিত মুসলমান ভাইয়ের বুদ্ধিহীন আচরণ সম্পর্কে কৈফিয়ত দিতে হয় কোনো অপরিণত মুসলমান ভাই সম্পর্কে যাকে সহজেই ইচ্ছা মতন ব্যবহার করা যায় আমরা আমাদের উম্মার যুব সমাজকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছি আবেগকে সামাল দিয়ে বুদ্ধিমত্তার সাথে আচরণ করার শিক্ষা বুদ্ধিদীপ্ত চিন্তা চিন্তাশীল আচরণ করার শিক্ষা এগুলো লিখেছেন এরপরে এইসব বিষয়গুলো নিয়ে এরপরে গাঠি হল হয়তো আমি কোনো প্রতিবাদ করতাম না এটা গাঠি না এ হলো আমাদের ভাইদের আমাদের অনেক ভাই তার লেকচার শুনে যারা এখানে আসে তারা ইন্টারনেটে বসে পড়ে ওনার লেকচার শুনে হলে আমার কোনো আপত্তি ছিল না গাঠি গাঠিওয়ালা এরকম বলতেছে তো তাতে আর কি আছে তাদেরকে সবাই চেনে গাঠি হলা আর এদেরকে চেনে কি মোয়াহিদ এদের নাম কি মোয়াহিদ আলেম হেদবাদী আলেম আর এইরকম লোকদের লেকচার শুনে যারা একটু দিনের পথে অগ্রসর হচ্ছে তারা আবার খাসি হয়ে যাচ্ছে এই জন্য এখানে আরো অনেক কিছু লেখছে আজকের দিনে এই পৃথিবীতে আমাদের কাজ হলো দিনকে নিজের মধ্যে ধারণ করে দিনের প্রতি প্রতিনিধিত্ব করা মানুষকে জানানো যে ইসলাম আসলে কি আপনার প্রতিবেশীর কি প্রতিবেশী কি জানে ইসলাম কি না এমন অনেক মানুষ আছে যারা মসজিদের পাশেই বিশ বছর ধরে বসবাস করছে এইসব অজ করছে আর কি মানে এখন এখানে যারা উনি মূল কথা বলতে চাচ্ছেন যে আমাদের নিজের মধ্যে ইসলাম ফিট করতে হবে এটা একটা আরবদের বক্তব্য আছে আপনি কি বলতে চাচ্ছেন আচ্ছা দেখি সে দেখি দাবারাই জাতীয় কোনো কিছু না আচ্ছা এটা পরে দেখতে সময় এটা আবার আগামী জমায় পাবেন আপনারা লেকচার কোনো বিষয় থাকলে সিটটা দেবেন আগে তাহলে আমার দেখতে হবে না দেখে তো কিছু বলা যায় না কোনো মন্তব্য করা যায় না দেখে তারপরে যখন দেখি যে হ্যাঁ আমি পরিষ্কার কোনো নাম দেখে বড় শেখ এই সব দেখে বিভ্রান্ত হই না কারণ এই সময়টা অতিক্রম করে চলে এসেছি জীবনের একটা সময় ছিল বড় বড় আলেম কি বলে ডিগ্রিধারী বিজ্ঞ আলেম কি বলছেন এই দেশের হাজার হাজার আলেম কি বলছেন এখন ওইটা মাথার থেকে সরাইয়া এখন বলি কোরআন সুন্না মোতাবেক কে বলছে সে যদি একেবারে ছোট্ট ব্যক্তি হয় একটা আদনা তালেবেলেমো হয় সে যদি কোরআন সুন্নার দলিল পেশ করে আমি তার কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত আর যদি বিজ্ঞ আলেম বড় আলেম লক্ষ লক্ষ আলেম সবাই মিলে বলছে সব মসজিদের ইমামরা বলছে সব পীরসাবরা বলছেন সব মহাদ্দিসরা বলছেন সব সাইফুল হাদিস সাহেবরা বলছেন সব মুক্তি সাহেবরা বলছেন কিন্তু কোরআন সুন্নার বিপক্ষে তাহলে কি হবে ওরা দুনিয়া একদিক চলে যায় মানতে রাজি না এখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে আছি কাজে কোনো ব্যক্তির ডিগ্রি দেখে এটা প্রয়োজন মনে করি না বলে আপনি আপনার বইতে ডিগ্রি লেখেন কি জন্য লেখি ওদের জন্য এটা ইনশাআল্লাহ সামনে যেতে বন্ধ করে দিব লেখতে হয় কি জন্য আমি যদি না লেখি তাহলে ওরা বলে কি আপনি বইটি নিয়ে যাবেন আর এরকম কত লোক বাজারে আছে উনি কোন আলেম নাকি তো সেই জন্য পরিচয় দেয় যে না এই বাংলাদেশে অন্তত পক্ষে সর্বোচ্চ যে প্রতিষ্ঠানগুলো সেখানে আমি পড়াইছি খালি পড়ি না তা না দেওয়াবন্দি মাদ্রাসার গোড়া কোথায় দেওয়াবন্দ ইন্ডিয়াতে আমি ইন্ডিয়ার একজন ভালো ছাত্র দেওয়াবন্দ মাদ্রাসার একজন মমতাজ ছাত্র আমার নাম্বার দেখেন না পঞ্চাশে পঞ্চাশ আছে ও পঞ্চাশ মার্কে পরীক্ষা হয় পঞ্চাশ মার্কে পঞ্চাশ আছে কয়েকটায় আর সর্বনিম্ন আছে পঁয়তাল্লিশ অর্থাৎ পঞ্চাশ মার্কে পঁয়তাল্লিশের নিচে আমার কোনো মার্ক নাই আমার সঙ্গে যারা পড়েছে বাংলাদেশে বহু আছে দেওয়াবন্ধে ওই সময় তার বাংলাদেশ নাই তা আমি যদি এরকম রাস্তার কোনো ব্যক্তি হইতাম তাহলে এতদিনে তারা কাউ মানে উড়ে যেত আমাকে আমি বাংলাদেশের বড় একটা মাদ্রাসা আছে সাইকুল আদিস যেখানে পড়াইছেন আগে সাইকুল আদিস আজিউল সাহেব মারা গেলেন ওনার এই সাইকুল আদিস খেতাব যে মাদ্রাসার থেকে আমি নিজে ওই মাদ্রাসার সাইকুল আদিস ছিলাম বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা এই সাইকুল আদিস আজিউল সাহেব এই সালাউদ্দিন সাহেব এরা বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এই লালবাগ মাদ্রাসা ছিল তার বন্ধ হয়ে গেছিল ওই মাদ্রাসা খোলা ছিল তখন এরা ছাত্র মাত্র নিয়ে সব চলে গেছিল কোথায় ওই মাহমুদিয়ায় ওই যে বাইতুল মোকারেম ইমাম সাহেব ছিল নুরুদ্দিন সাহেব উনি ওই মাদ্রাসার ছাত্র ওই মাদ্রাসার থেকে দারাবাস করছে তো এখন একদিকে বরিশাল মাহমুদী মাদ্রাসায় পড়েছে দীর্ঘদিন একদিকে জামিয়া রহমানিয়া বাংলাদেশের শীর্ষ পর্যায়ের মাদ্রাসা যেখানে আমি পড়ছি এক সময় তো এই জন্য লেখতে হয় কি জন্য যে ওরা যাতে করে আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে ও আচ্ছা আচ্ছা ওই বিক্রি হয়েছে বলেই তো পুলিশ পাঁচ ওই পুলিশ বসা পিছন দেখেন ওরা জিজ্ঞেস করলো পরিচয় কি হ্যাঁ ঠিক আছে এগুলো পুরান কথা যুগে যুগে চোর কি করে যখন পালাইতে পারে না লোকে ধাওয়া করছে তখন চোরও কি বলে তখন চোরে বলে চোর চোর চোর আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল তো এরা এরা ইহুদি খ্রিস্টানদের দালালি করছে ইহুদি খ্রিস্টানদের পক্ষে বক্তব্য দেয় মানুষকে ইহুদি খ্রিস্টান হত্যা করছে আর এরা সে হত্যার থেকে বদলা নিতে যখন যুবকরা তৈরি হয় তখন তাদেরকে ফিরিয়ে দেয় নফসের জেহাদ নফসের জেহাদ বলে জেহাদ থেকে ফিরিয়ে দিচ্ছে এরকম ভাবে কলমের জেহাদ কথার জেহাদ এই সব কিছু বলে বলে মুসলিম যুবকরা যখন পুরা দুনিয়ার যুবকরা সচেতন হচ্ছিল তখন এই যুবকদেরকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে এই লোকগুলো তাহলে এহুদি খ্রিস্টানদের গোলামি কি আমরা কেন ওনারা করে এহুদি খ্রিস্টানদের গোলামি করলে আমার এই মশার কামড় কেন খেতে হবে এখানে বসে বসে এখন আমাকেও বাসা ভাড়াও দেয় না কি জন্য কারণ জানে যে পুলিশ পাহাড়া সবসময় থাকে তো কোন বাড়িওয়ালা চায় যে তার স্ত্রী সন্তান নামুক আর পুলিশে কি করুক তাদের আত্মীয় স্বজনরা আসে তো জিজ্ঞেস করে ভাই আপনি কে কোথায় যাবেন হ্যাঁ ওই যে বাড়িতে আমি ছিলাম বাড়িওয়ালার বাপ বাড়িওয়ালার কথা বলেন না বাড়িওয়ালার বাপ সে আসছে রংপুর থেকে ওখান থেকে নিজের বাড়ি তাকে একজনে জিজ্ঞেস করছে ভাই আপনি কোথায় যাবেন কার যাবেন কেন যাবেন জিজ্ঞেসাবাদ এইরকম যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেই বাড়ি সেই লোকের কেউ বাড়ি ভাড়া দেয় এখন বুঝতে হবে যে আমরা ইসলামের কথা বলার কারণে নিজেদের সব কিছু ত্যাগ করতে চাকরি খুঁজেছি সব ওনাদের তো জানা আছে কমপক্ষে যে আমি কত টাকা বেতন পাইতাম কোন বিলাসী যাইছিলাম আরে এখন আমার কি হচ্ছে তাহলে মানুষকে দালালি করে এহুদি খ্রিস্টানদের কি সব হারাবার জন্য না কিছু পাওয়ার জন্য তো আমরা তো সব হারাচ্ছি এই জন্য ওনাদেরকে ওনাদের মরিদদেরকে নসিহাত করব আল্লাহকে একটু ভয় করেন এমনি যদি বিরোধিতা করে করুক হ্যাঁ এইবার গেছি কাটে আছে না লোকটা এখনো প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাকে পাঠাবার লোক লোক আছে এইবার এই রহমত ভাই আছে বলবেন যে এই যে পাশের হাউজিং এর রহমত ভাই আছে সে পুরা টাকা খালি টাকা না আমার ব্যাগটা বন্ধু কিনে দিয়েছে সে খেজুর সহ খেজুর ওনারটার কি না যায় নামাজ কিনে দিছে তো এখন এরকম আল্লাহর বান্দা কিছু আল্লাহ প্রতি বছর পাঠাই দেয় কারণ আমার ওখানে কি লাগে ওখানে ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করি আমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা সংশোধন করার চেষ্টা করি আমি এমন না যে আমি একা ওনারা বলে উনি কোনো মুরব্বী মানে না আমি মুরব্বী মানি তবে তোমাদের মতো মুরব্বী মানি না কোরআন সুন্না অনুযায়ী যারা কথা বলে সেই মুরব্বী মানি এবং সেই মুরব্বী আমি তালাশ করি যাদের কি আছে মক্কা মদিনার মতো জায়গায় যারা আছেন ওখান থেকে সহি এলেম যারা বিতরণ করেন পুরা দুনিয়ার যারা কুফফারদের বিরুদ্ধে লড়াই করার নেতৃত্ব দেন সেই সব আলেমদেরকে খুঁজে বের করি তাদের সঙ্গে একটু বসার চেষ্টা করি তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করি তাদের নসিহা নেওয়ার চেষ্টা করি নিজের ভুল ভ্রান্তিগুলো পেশ করি যেটা ভুল সে বলে দেয় যে এটা ভুল আছে এটা সংশোধন করো মুরব্বী মানি না এই কথা বলা ভুল মুরব্বি মানি তবে কোন মুরব্বি এখন মুরব্বী বলতে ওনারা বলেন যে বাংলাদেশের কি আছে চরমনার পীর আর হাটাজারি মাদ্রাসা মহতামি মারো মুক্ত এই কজন মুরব্বী এগো মান না মানলে মুরব্বী মানা হইল না তাহলে আমি বলি যে এইরকম মুরিব আমি ঠিকই মানি না হাট হাজারের মত আমি সব লিখেছেন হামা দিয়ে বইতে জিকির করতে হবে কেমনে ইল্লাল্লাহ লাইলাহা কি বলছেন ইল্লাল্লাহ আগে লাইলাহা পরে আমি এই মুরব্বী মানি না যে মুরব্বী কালেমাত তৌহিদ লাইলা ইল্লাল্লাহকে পূর্ণ বদলাই ফেলছে আমি এই মুরব্বী ঠিকই মানি না আমি ওই সমস্ত মুরব্বী মানি না যে মুরব্বীরা কি করেন আল্লাহর নবী সব না নবীকে তোমার দেওবন্দির বলে না এটা বলে বেরেলুবিরা দেওবন্দিরে বলে বুজুর্গরা কাশ্প খোলা সব দেখতে পায় হ্যাঁ বুঝি নাই হ্যাঁ দাওয়াতুল হক মনসুর সব তো এক জায়গায় আলী রাজি আল্লাহ তালু চার তরিকার পীরের পীর চার তরিকার পীর কে আলী রাজি আল্লাহ তালু উনি লেখছেন আমি এই মুরব্বী ঠিকই মানি না এই জন্য উনি আমার ওস্তাদ রামানে তো পড়ছি ওনার কাছে সব জায়গায় বলে বেড়ায় ওস্তাদ মানে না আমি তো ঠিকই আমি তো খালি আপনার কাছে পড়ি নাই আমি আরো অনেক ওস্তাদের কাছে পড়েছি এখনো পড়ি তো আমি ওস্তাদ মানে না কে বললো আমি আপনাকে মানি না আমি আপনার মতো ওস্তাদ যারা তাদেরকে মানি না যারা চর্মনার দালালি করে মাওয়াজে সাহাকিয়া বইটা লেখছে কে মুফতি মনসুর সাহ উনি লিখেছেন একজন আলেম কি করে লেখে পেরে গেছে মরিদা ফরজ ওনার লেখা আপনারা দেখবেন মাওয়াজের সাকিয়া যে বইটা আছে চরমানের ইসাহাক সাহেবের বক্তব্য সংকলন এই বইটার লেখক হচ্ছেন কে মুক্তি মনসুরুল হক কাজী এটা ভিন্ন কথা আমি দেওয়াবন্দে দেখেছি ওনার সাথে উনি আমাকে দাওয়াতুল হকের যে প্রধান পীর আবরারুল হক সাহেব ওনার দরবারে খানকায় গেছি আমি কয়েকদিন থাকছি ওখান থেকে বন্ধ গেছি কিন্তু খানকায় যে গেছি তা না খানকায় গেছি আমি খানকায় ছিলাম তো যাই হোক এগুলো অনেক ইতিহাসের কাহিনী উনি গেছেন এক খলিফার থানব সাহেবের তিন খলিফা পেয়েছে কয় খলিফা ওনারা পাইছেন এক খলিফা ওনার দুই খলিফা পাইছেন উনি হাফিজ জুজুর ছিলেন একজন খলিফা বাংলাদেশের হাফিজ জুজুর ছিলেন না উনি আশরাফ আলী থানবী সাহেবের একজন খলিফা তো এরপরে আবরারুল হক সাহেব উনি আরেকজন খলিফা আর একজন ছিলেন ইন্ডিয়াতে জালালাবাদ মাসিহুল্লাহ খান সাহেব আমি তার ওখানেও গেছি খালি গেছি না বৃহস্পতিবার ছুটি পাইলে চলে যেতাম কিন্তু ফয়েজ বরকত নেওয়ার জন্য দেখি কাস্টমারটা খোলে কিনা তো যাই হোক এখন মনে করতে হবে এই কাশফ খোলার সব পীরের এইটাতে আর দেওয়াবন্দি আর বেরলভি কোনো পার্থক্য নাই আমি দেওয়াবন্দীদেরকে ছোট করছি না দেওয়াবন্দের বিরুদ্ধে বলছি না দেওয়াবন্দিদের অনেক বড় অবদান আছে ভারতবর্ষে যতগুলো যুদ্ধ হয়েছে সব জায়গায় তারা নেতৃত্ব দিয়েছে আমার কাছে এই জন্য দেওয়াবন্দি আর আহালি হাদিস নিয়ে কোনো কথা নাই কারণ আমি দুইটা দাওয়াত পেশ করি একটা হচ্ছে জিহাদ আর একটা কি তাওহিদ তাওহিদের ক্ষেত্রে আহলে হাদিসদের লোকেরা এক অংশে মিলে তাও রাষ্ট্রীয় গুলো তারা বুঝে না রাষ্ট্রীয় যে শিরিক আছে এগুলো তারা বুঝে না পরিষ্কার আমাদের কাছে মূর্তি তৈরি করা শিরিক এরকম ভাবে আল্লাহর বিধান পরিবর্তন করে বিকল্প আইন তৈরি করা শিরিক মদের লাইসেন্স দেওয়া সুদের লাইসেন্স দেওয়া আল্লাহর সম্পত্তি বন্ডের বিধান পরিবর্তন করা এইগুলো যারা করছে তারা আল্লাহর আসনে মরছে না তাহলে এগুলো শিরিক না রাস্তার বড়ে বড়ে মূর্তি তৈরি করা শিরিক না তো তাওহিদের দাওয়াত কিছু দেয় আলে হাদিসদের আলেমরা কিন্তু এর মানে এই না যে আমার সঙ্গে তাদের অনেক মিল আছে না দুই জায়গায় মিল নাই জেহাদের ক্ষেত্রে মিল নাই রাষ্ট্রীয় তাহিদের ক্ষেত্রে মৌলিক জায়গায় তাহলে একটার আংশিক মিল আছে একটার কি আংশিক আর দেওবন্দীদের সঙ্গে আমার মিল আছে জেহাদের ক্ষেত্রে দেওবন্দীরা অগ্রগামী এই তালেবান বলেন মোল্লা অমর কুফার কয়মেতলা শিক্ষক তালেবান কোথার সব তালেবান কয়মেতলা ছাত্র এরকম ভাবে ভারতবর্ষের ইতিহাসগুলো তালাশ করেন যতগুলো যুদ্ধ হয়েছে সব জায়গায় দেওবন্দীরা যুদ্ধ করেছে এই দিক যাবার এরা আমার পক্ষে এটা এরকমই একজন লোক আমি এক জায়গায় জামাতের বিপক্ষে কিছু কথা বলেছিলাম তো আওয়ামী লীগের একজন এসে খুব খুশি হয়ে গেছে আমি বল সবাইকে বলে বসেন আমার লেকচারে যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে সংশোধন করা দরকার আছে আমি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি কারণ কি তারা গণতন্ত্র মানে জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা বিজয় করতে চায় এই জন্য বিরুদ্ধে বলেছি তো আমি যেই কারণে জামাতের বিরুদ্ধে বলেছি সেই কারণে আওয়ামী লীগ জামাতের পক্ষে গণতন্ত্রে কি আওয়ামী লীগও চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আর জামাতও চায় কি করতে আর আমি জামা আওয়ামী লীগ যে কারণে আওয়ামী লীগ যে কারণে জামাতের বিরোধিতা করে সেই কারণে আমি জামাতের পক্ষে আওয়ামী লীগ জামাতের বিরোধিতা করে কি জন্য ইউনিভার্সিটি ইসলাম কেন বলে কেন ইসলামের কথা বলে ওরা ইসলাম নিয়ে আবার কেন লাফালাফি করে তাহলে আওয়ামী লীগের যে জামাত বিরোধিতা তার কারণটা কি ইসলাম ওরা এই সমস্ত বোঝে না তাহলে যেই কারণে আওয়ামী লীগের লোকেরা জামাতের বিরোধিতা করে সেই কারণে আমি কোন পক্ষে জামাতের পক্ষে আবার আমি যেই কারণে জামাতের বিরোধিতা করি সেই কারণে আওয়ামী লীগ কোন পক্ষে জামাতের পক্ষে এটাকে মানতেকের পরিভাষায় বলে ওমম খুসুফ মিন ওয়াজিন কি বলে এটাকে বুঝে না আজকে মানতেক বুঝেন আজকে মানতেক একটা তর্কশাস্ত্র একটা বিদ্যা আছে ওই যে কয় না যে এগুলো জানা লাগে জানা লাগে আপনি মনে করুন প্রাণী আর মানুষ বা প্রাণী আর ধরো হাইওয়ান হাইওয়ান মানে প্রাণী আর ধরেন সাদা দুইটা শব্দ বললাম একটা হলো সাদা রং একটা রঙের নাম আর হাইওয়ান হলো একটা প্রাণী যে কোনো প্রাণী হতে পারে আপনি মনে করুন সব প্রাণী সাদা না সব সাদা প্রাণী না কি বললাম সব প্রাণী সাদা না অত প্রাণী হলে সাদা হওয়া জরুরি না কিন্তু অনেক প্রাণী কি আছে অনেক প্রাণী সাদা আছে বক সাদা এরকম ভাবে পানির ভিতরে কাক আছে চিল আছে ওগুলো সাদা এগুলো প্রাণী সাদা তাই বলে সব প্রাণী কিনা সাদা না কাউয়া কালা কাউয়া হাতি হ্যাঁ মহিষ এগুলো কালো সাদা পাওয়া যায় নাই আবার সব সাদা প্রাণী না কিছু সাদা প্রাণী সাদা টুপি সাদা জামা এগুলো সাদা কিন্তু প্রাণী না এটা প্রাণী না হাইওয়ান না হ্যাঁ কিছু আছে দুইটাই পাওয়া যায় যেমন কি বক হাইওয়ানও পাওয়া গেছে সাদাও পাওয়া গেছে জামা সাদা পাওয়া গেছে হাইওয়ান পাওয়া যায় নাই হাতি হাইওয়ান পাওয়া গেছে সাদা পাওয়া যায় নাই এইরকম একদিকে মিলে আছে আরেকদিকে মিল নাই তো এইরকম যদি কারোর সাথে কোনো কিছুতে মিলে তাহলে এই জন্য কি একটা লোককে ওই দলের বলা যাবে আমাকে বলা যাবে না আমি আহলে আদিস বলা যাবে কারণ কি আহলে হাদিসদের সঙ্গে আমার দুইটা মৌলিক জায়গায় পার্থক্য আছে একটা হচ্ছে তাওহিদের ভিআইপি তৌহিদ রাষ্ট্রীয় তৌহিদ এই ক্ষেত্রে তারা বলে দেশের আইন মানা জরুরি আমি বলি যে দেশের আইন মানা জরুরি যদি খেলাফত পদ্ধতি হয় যদি কোরআন সুন্না মোতাবেক কেউ দেশ চালায় খেলাফত ব্যবস্থা কায়েম থাকে তাহলে দেশের আইন মানা কি ফরজ সংবিধানটা হবে কোরআন সুন্দর আলোকে আর যেই দেশের সংবিধানে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ যেই দেশের সংবিধানে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল হবে এই রকম সংবিধান দিয়ে যারা দেশ পরিচালনা করে এই রকম শাসকদের থেকে আনুগত্য করার দূর কথা বর্জন করা জরুরি এক্ষেত্রে আমরা বলি এরা তাগুত এরা কি তাগুত মানব রচিত সংবিধান যারা তৈরি করে এই সংবিধান যারা রচনা করে এই সংবিধান দিয়ে যারা বিচার ফয়সলা করে এসবগুলো কি তাগুত সুতরাং এই শাসকদের আনুগত্য করা তো যে আনুগত্য না করলে তো রাষ্ট্রদ্রোহী হবেন আমি বলে আপনারা তো আনুগত্য করলে আল্লাহ দ্রোহী হবেন যারা এই সংবিধান মানবে তারা কি হবে আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিককে আর এখানে লেখা আছে সকল ক্ষমতার মালিককে জনগণ আল্লাহ বলছেন আইন কোরআন ওহাই পাত্তাবে মায়ু হাইলাই কেবের রব্বিকা তোমার রবের পক্ষ থেকে যা ওহাই করা হয় তা অনুসরণ করো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ ওহি করলেন চোরে হাত কাটো আমার দেশের আইনে চোরের হাত কাটার অপরাধ আজকে এখানে চোর ধরেন হাত কাটেন তাহলে কি হইবে আচ্ছা আমার এখানে কাটলে হলে মানবাধিকার লঙ্ঘন হবে ওনাদের মসজিদে কাটলে ওনারা তো সরকারের আনুগত্যশীল ওনাদের কোনো মসজিদে চোর ধরা পড়ে হাত কাটে তাহলে কি হবে পুলিশ আসবে র্যাব আসবে হ্যাঁ চিটা আসবে কোবরা আসবে উল্লু আসবে ভল্লু আসবে সাংবাদিক আসবে সাংবাদিক আসবে হ্যাঁ পরের দিন পত্রিকা আসবে প্রচার মিডিয়ায় প্রচার হবে জঘন্য অপরাধ করেছে মধ্যযুগে বর্বরতা করেছে এসব আসবে না তা কাজটা করেছে কি চোরের হাত কেটেছে আল্লাহর বিধান কায়েম করেছে আপনি একটা মূর্তি ভাঙ্গেন আর যদি আমরা বাংলা দোষ হয় ওনারা তো ওনাদের আনুগত্যশীল ওনাদেরকে বলছি আপনারা গিয়ে একটা কাজ করেন ওই যে ছোট মূর্তি বড় মূর্তি কতগুলো আছে ছোট্ট একটা ভাঙ্গেন গিয়া একটা ছোট্ট যেন ওইটা ভাঙেন দেখি আপনাদেরকে সালাম দেয় কিরকম পরের দিন কি হবে মূর্তি তৈরি করা ইসলামে বৈধ না হারাম আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম কাজটা করছেন কি সব মূর্তি ভেঙে ফেলেছেন ইব্রাহিম আলাইসালাম কি করেছেন তাহলে মূর্তি ভাঙ্গা সুন্নাত আর গড়া কাদের কাজ ফেরাউনদের কাজ মূর্তি গড়া কাদের কাজ এই জন্য অনেক পুলিশ ভাইরা যারা এখানে আসে আলহামদুলিল্লাহ তারা আলহামদুলিল্লাহ আমাদের সাথে মিশে যায় তো তাদেরকে বলি যে দেখো যদি কোনো সময় মূর্তি পাহারা দেওয়ার দায়িত্ব পড়ে পালাই যাইবা লাগে চাকরি ছেড়ে দাও ওই যে আমাদের রিয়াজ ভাই আছে পুলিশের লোক তো ওনাকে বলছি দেখেন এইরকম যদি পুলিশের দায়িত্ব পড়ে তাহলে কি করবেন চাকরি ছেড়ে দিবেন কারণ হচ্ছে এই মূর্তি পাহারাদারি করা ইসলামে জায়েজ না হারাম মূর্তি তৈরি করা হারাম মূর্তি সংরক্ষণ করা হারাম মূর্তির ধরে করাও কি হারাম এই সেরেকের ব্যাপারে মাসাল্লাহ তাদেরকে খুঁজে পাওয়া যায় না অবশ্য অনেকে মাসাল্লাহ বুঝে এই জন্য আমি তাদের সমালোচনাও করি না কিন্তু যখন কেউ গায়ে পড়ে বাড়াবাড়ি করে তখন আমি ছাড়িও না আবার দেখেন দেওবন্দি ভাইরা মাশা আল্লাহ তারা কি করেন জেহাদের পক্ষে আছেন মুশকিল হচ্ছে আকিদার ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তাদের তাও সেইদের বিষয় ক্লিয়ার না সুফিবাদী তাদের মধ্যেও আছে বেশ কম এতটুকু বেরুলিবিরা বলে নবী গায়েব জানে দেওবন্দিরা বলে না নবী গায়েব জানে না কিন্তু দেওবন্দিরা কি বলে কাশফ খোলা থাকে অলিদের কি থাকে কাশফ খোলা থাকে কাশ মানেই খোলা কাশফ খোলা থাকে বুজুর্গারা সব দেখে এটা কি হইলো তো ওরা নবী গায়েব জানে বলে অসুবিধাটা কি এরা অলি সব দেখে কোন বেটা কোন জায়গায় উজু করতে কাফের ইয়ে মরতেছে তো একজনে দেখতেছে আর কাফের ইয়ে মরতেছে শয়তানের সাথে একশো একটা দলিল পেশ করছে সব কাটিয়ে ফেলায় শয়তান বেইমান হয়ে মারা যাচ্ছে ওই পীরের কাছে একদিনের জন্য গেছিল তো পীর দেখলো যে বেইমান হয়ে মারা যাচ্ছে তখন বলছে ক বিনা দলিলে এক আল্লাহ দেখলো ওটা বাইরিয়া এই বিশ্বাস করে তো এই বিশ্বাস যদি করে তাহলে ওরা দোষ করলো কি এই জন্য মনে রাখতে হবে এই বিষয়গুলো আসলো থেকে আজকে এই আলোচনা ঢুকলো থেকে আচ্ছা যাই হোক তো আমরা বোধহয় আলোচনাটা হারাই ফেলছি আসলে আমি আসলে এখন লম্বা লেকচার দেওয়ার জন্য বসি নাই অল্প কিছু কথা বলার ছিল এটার উপরে তা আমি আমার ভাইদেরকে সাবধান করব এই জাতীয় লোকদের যে লেকচারগুলো আছে বিভ্রান্তির কোনো কারণ নেই আমরা ইসলাম ওই ইসলাম পালন করে যে ইসলাম মদিনায় পূর্ণতা লাভ করেছে আমরা পূর্ণ ইসলাম পালন করি আমরা খালি মক্কার ইসলাম না আমরা Mecca Medina Taif Badr Uhud Khandaq Tabuk Hunayn সহ যে ইসলাম সেই ইসলাম মানি ঠিক আছে কোরআনের কিছু আয়াত মানবার কিছু মানবার সেই ইসলাম আমরা নেই বিষয়টা এরকম ইসলাম এখন পূর্ণতা লাভ করেছে সেই পূর্ণাঙ্গ ইসলাম মানতে হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তামুতুন ইল্লা আংতুম মুসলিম মুসলিমে মরতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আর মুসলিম বলাই হয় আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী কাজে যারা কিছু মানে কিছু মানে না তাদের ব্যাপারে আমার বহু লেকচার আছে বই তো লেখা আছে হ্যাঁ আল্লাহ তারা বলছেন আফাতু উমিনুন আবি বাউদুল কিতাব তাকফুর আবি বাউদ তোমরা কিছু মানবে আর কিছু মানবে না কুফরি করবে ফামা জাযা উমাইয়া ফালু যালিকা মিনকুম ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব দুনিয়ার জীবনেও তোমাদেরকে ভাবে তাদেরকে অপমান করা হবে আখেরাতেও শাস্তি দেওয়া হবে সুরায় নেসার একশো পঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে যারা কিছু মানে কিছু মানে না মাঝামাঝি একটা রাস্তা বানায় কোরআন কি সুন্দর বলেছে যারা বলে আমরা কিছু মানি কিছু মানি না সাবিলা এই দুইয়ের মাঝখানে যারা তৃতীয় মধ্যবর্তী একটা রাস্তা তৈরি করতে চায় মধ্যমপন্থী কি বলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফেরুনা হাক্কা এরা হক কাফের এরা কি হক কাফের প্রকৃত কাফের আসল কাফের ওলাইকা হুমুল কাফের হাক্কা নির্ভেজাল কাফের পিওর কাফের দেখেন না কোরআনটা খুলে সুরাই নেসার একশো পঞ্চাশ এবং একান্ন নম্বর আয়াত একশো পঞ্চাশ একশো একান্ন সুতরাং এই জাতীয় লেকচার যদি কেউ দেয় আমাদের মমিন ভাইদের প্রয়োজন তাদের ভুল সংশোধন করে দেওয়া আর যদি তারা সংশোধন না হয় তাহলে তাদেরকে সংশোধন করে দেওয়া কারণ এরা এই লোকগুলো আমি বলি যে বুশের বোমার হামলার দ্বারা ওবামার বোমা হামলা দ্বারা ইসলামের ক্ষতি হয় না মুসলিমদের ক্ষতি হয় কি বললাম ইসলামের ক্ষতি হয় না মুসলিমদের ক্ষতি হয় তার মানে হচ্ছে ওরা বোমা হামলা করে কিছু মুসলিম মারা যায় কিন্তু ইসলামের কোনো পরিভাষা কোরআনের কোনো আয়াত হাদিসের কোনো অর্থ এরা বিকৃত করতে পারে না ঠিক কিনা তাহলে ইসলাম তো কোরআনে আছে হাদিসে আছে এই ইসলাম যে দিন এই দিন ইসলামের কোন ক্ষতি কাফেরদের বোমার দ্বারা হইতে পারে না বরং আর উপকার হয় কাফের যখন বোমা হামলা করে তখন একদল যুবক উজ্জীবিত হয় তারা এর মোকাবেলায় যে সমস্ত আয়াতগুলো ভুলে গেছিল জেহাদের আয়াত সেগুলো কি হয়ে যায় আমরা এখন জেহাদের আয়াতগুলো আলোচনাতে ভুলে যেতাম কিন্তু যখন কুফার বোমা হামলা শুরু করেছে তখন তো আমরা জেহাদের লিখতে দেওয়া শুরু করেছি এখন জেহাদের সাতশো পাঁচশো আয়াত কি হয়ে গেছে আবার তাদের হয়ে গেছে মানুষ পড়তে শুরু করেছে জানতে চেষ্টা করছে আর অপরদিকে এই লোকগুলো দ্বারা ক্ষতিটা হয় কি এই লোকগুলো দ্বারা ক্ষতি হয় ইসলামের ক্ষতি হয় মুসলিম বাঁচাবার জন্য মানে এরা মুসলিমদের ক্ষতি দেবে মুসলিম মারা যাবে কি করবে সেখানে মুসলিমদেরকে রক্ষা করার জন্য ইসলামে কি করা হয় আমরা এখন কোরআন সুন্নার থেকে দলিল চাব যে ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিবে নাকি মুসলিম রক্ষার জন্য ইসলামের ছাড় দিব কোনটা আসুন দলিল নেন আল্লাহর নবীর মৃত্যুর পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মোস্তাদে বসলেন একদল লোক ওই যে আবাদুল কাজাব মিথ্যা নবীর উন্মত হয়ে গেল আর একদল লোক আর একদল লোক মোরতাদ হয়ে গেল আর একদিকে ইহুদি খ্রিস্টানদের হামলার প্রস্তুতি চলছিল আর একদিকে একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো কি করলো এরা কিন্তু ইসলাম ত্যাগ করে নাই মুসাইলামাতুল কাজদাবের দলেও যায় নাই রোম পারস্যের দলেও যোগ দেয় নাই নামাজও ত্যাগ করে নাই রোজাও ত্যাগ করে নাই হজও ত্যাগ করে নাই দান খরচও ত্যাগ করে নাই দাড়িটুকুও ত্যাগ করে নাই সব বহাল আছে শুধু একটা জিনিস অস্বীকার করেছে কোনটা আপনি আমি কি বলবো যে এই মুহূর্তে এদের সাথে কোনো যুদ্ধ করা দরকার নাই এইটাই ছিল বেশিরভাগ সাহাবিদের বক্তব্য অমর বিন খত্তাবের মতো লৌহ মানব সেও গলে গেছে সে বলল যে আবু বকর এই সময় এরা তো আর ইসলাম থেকে চলে যায় নাই খালি জাকাত দিতে অস্বীকার করেছে এদের সঙ্গে আমরা পরে বুঝবো এখন এদেরকে সাথে নিয়ে কুফাদের বিরুদ্ধে লড়াই করি আবু বকর সিদ্দিক কি বলছিলেন আয়ান কুসুদ্দিন ও আনা হাই আয়ান কুসুদ্দিন ও আনা হাই দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো তার মানে কি দিন আমার জীবন রক্ষা করার জন্য দিনের ক্ষতি হবে না বরং দিন রক্ষার জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছে তাহলে বোঝা গেল এটা স্পষ্ট দলিল যে ইসলামের সামান্য ক্ষতি বরদাস্ত করা হবে না প্রয়োজনে মুসলিম জান দিবে কিন্তু মুসলিমদের আমরা আরে যদি ইসলামের কথা বলি মার্কাজ কি হবে এই মার্কাজ রক্ষা করার ঠিকাদারি নিছি নাকি আমরা যে কদিন চলে চলো না চলে কারোর কাছে অসুবিধা কি কয়েকটা ইট তো আর কি হইলো এত চিন্তা করে লাভটা কি হ্যাঁ হ্যাঁ মিছিল করে জসীমুদ্দিন আস্তা না এই বাংলা রাখবো না মিছিল করে হ্যাঁ ওই যে ওনার সামনে বলছে দেখছেন মাশাল্লাহ আল্লাহ আপনাকে আরো প্রতিবাদ করার শক্তি বাড়াই দেবে এইরকম বুড়া মানুষরাই প্রতিবাদ করছেন বুঝছেন হ্যাঁ খালি আমাদের সাথে যুবকরা বুড়োরাও আছে দাড়ি চুল সব সাদা দেখেন না আলহামদুলিল্লাহ সালমান ফার্সি ছিল না আল্লাহ সঙ্গে বুড়া মানুষ ছিল আপনারা কাজে নামেন না দেখবেন কত বুড়া মানুষ চলে আসবেন সাল্লাহ আমার আপনি জামুহ আমার আপনি জামুহ ল্যাংরা হাঁটতে পারে না পাও নাই কি বলছিলেন মনে আছে আল্লাহ রসুল যুদ্ধে যাচ্ছেন ওনার ছেলেরা বলল আপনি তো মাজুর আর কোরআনে বলা আছে লাইসা আলাল আরাজ হারাজ বলে আলাল মরিদ হারাজ ল্যাংরা লোকদের জন্য অসুবিধা নাই আপনি তো ল্যাংরাও আছেন অসুস্থ আছেন অনেক তোমরা কি আমাকে যে হাত থেকে বিমুখ করতে চাও আমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দাও চলে গেলেন ওই যুদ্ধে শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে আলহামদুলিল্লাহ কাজে নামলে এরকম লোক থাকবে বলছিলাম যে বিষয়টা যে আসলে দিন রক্ষার জন্য দিন রক্ষার জন্য মুসলিমরা বাড়িঘর ত্যাগ করেছে আত্মীয় স্বজন ত্যাগ করেছে জীবন ত্যাগ করেছে ইসলামকে বহাল রেখেছে ইসলামকে ছাড় দিয়া মুসলিমরা নিজেরা আত্মরক্ষা করেছে এটা দলীয়ভাবে হয় নাই কি হয় নাই ইসলামকে ছাড় দেওয়ার সুযোগ নেই জি ওইটার তো কোড নাম্বার আমার জানা নেই যে আপনার তো ইন্টারনেট সম্পর্কে জানা নেই মনে হয় তাহলে ইন্টারনেটে তবেন একজন আর ওয়েবসাইটে একজন ঢুকতে পারে না কারণ হচ্ছে সেখানে তার একটা কোড আছে এই কোড নাম্বার না জানলে এখানে আপলোড করবো কেমন সেখানে আমরা আমরা আমাদের আচ্ছা সুযোগ থাকলে আপনারা দিয়ে দিন আসলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ চেষ্টা করবো আচ্ছা তো বিষয়টা হচ্ছে এই এটা তাহলে যারা এর সাথে জানা আছে একজন যোগাযোগ করবেন আমি দলিলটা দিলে সহ লিখে দেবো তার সুবিধা হবে কারণ এই লোকগুলো দিয়ে একটা এমন জনগোষ্ঠী বিভ্রান্ত হচ্ছে যে জনগোষ্ঠী তাওহিদের পক্ষে যে জনগোষ্ঠী যাদের পক্ষে এখন সেই লোকগুলোকে বিভ্রান্ত করছে এরা তো আল্লাহ সুবাহান আমাদের সকলকে যেন দিনের সাহি জ্ঞান অর্জন করা এবং পূর্ণভাবে পরিপূর্ণভাবে স্থান অনুসরণ করা তফিক দান করেন আমি যে যদি কারো কোনো পড়ে থাকে খুব অল্প টাইমে আমার একটু জরুরি কাজ আছে কাদিয়ানিদের ছবি এই গোলাম কাদিয়ানি এই দেখেন কাদিয়ানিদের পর্দম খলিফা কি সুন্দর পাখি দেখেন না দাঁড়িয়ে কোন পার্থক্য আছে এইটা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানির এখন পঞ্চম খলিফা এই পঞ্চম ওই দেখছে এটার নাম হইল কি যেন মাসরুর ওই বই বেটে কই পাতলা বেটে কই একটা বই না ও এখানে লেখা আছে সৈয়দনা এই লেখা এখানে আছে সৈয়দনা আমিরুল মোমিনিন খলিফাতুল মাসিহ আল খামেস খামেস মানে পঞ্চম হজরত মির্জা মাসরুর আহমদ আলাইহিসালাম সংক্ষেপে আই লিখে দিচ্ছে আর কি কর্তৃক লন্ডনের বাইতুল ফুতুহ মসজিদে প্রদত্ত এগারো একুশে সেপ্টেম্বর দুই হাজার বারো এর জুমার খুদ্া এই খুদ্া দিয়ে দিয়েছে এখানে জুমার খুদ্া শুরু দিয়েছে এখানে জুমা পরে এরা জি ইয়ে এক একজন হ্যাঁ একদম হাদিসের মসজিদ থেকে শোনা যাচ্ছে যে তিন রাকাত বেতের নামাজে দুই রাকাতের তাফরুদ করা যাবে না এটা কি সঠিক দেখেন প্রথমত বিষয় হচ্ছে এই ফেকার বিষয়গুলো নিয়ে আমরা আমি এটা বহু লেকচারে বলেছি আপনারা নতুন যারা আসেন তারা কিছু পুরাতন লেকচার শুনে তারপরে এই ভালো হবে ফেকার বিষয়ে হাদিস কয়েক রকম আছে হানাফিরা যেভাবে দুই রেখাতে বসে তার দলিল আছে আহলে হাদিসদের কাছে এই হাদিসগুলো গ্রহণযোগ্য না তারা বলেন যে না তিন রেখাত পড়া যাবে পাঁচ রেখাত পড়া যাবে সাত রেখাত পড়া যাবে তবে যদি এরকম পরে সেক্ষেত্রে বৈঠক করা যাবে না কাজে এটা একটা ফেকি বিষয় পুরাতন পুরাতন লাভ দুই রকম পক্ষে দলিল আছে এখন আপনি বলেন সহি কোনটা আমিও তো আমার মতো সহি বলবো আমার কাছে এক্ষেত্রে ওদের মাত্রাটা সহি বেশি মনে হয় আহলে হাদিসদেরটা বাকি হানাফিদেরটা একেবারে দলিল নাই তা বলা যাবে না এক্ষেত্রে হানাফি আলেমদের কাছে আবার যান তারা দেখাই দেবে না এইটা সহি এখানে এই বিষয়গুলো ফেকি বিষয় এইগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি না আমাদের এই দৃষ্টিভঙ্গি নাই যেহেতু আমরা একটা তাওহিদের আকিদার দাওয়াত দিই আর একটা জেহাদের দাওয়াত দিই এক্ষেত্রে ফেকি বিষয় যদি কোনো একতলাফ থাকে আমরা সেক্ষেত্রে আহেল মানে ডিল এক্ষেত্রে আমরা বলি যে এক্ষেত্রে বাড়াবাড়ি করি না আমরা একটা কথা জি বলা হচ্ছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী কেয়ামতের ময়দানে তার সুপারিশ ছাড়া কেউ বেহেস্তে যাবে না এবং এও বলা হচ্ছে যে ফাতেমা রাজুল্লাহ তালাকে বেহেস্তে নারীদের সর্দারিনী বানানো হবে ইমাম আজান হুসানকে বেহেস্তে যুবকদের সরদার বানানো হবে এগুলার দলিল কি আচ্ছা দেখেন এই বিষয়গুলো এক একটা এক এক সাথে এগুলো আসলে রহস্যজনক বিষয় প্রথম জানি কোনটা বললেন আচ্ছা সুপারিশ করা ছাড়া জানা যাওয়া যাবে না তাই না হ্যাঁ। সুপারিশ আছে ওসাতুল মুমিনিনদের জন্য কিন্তু আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কেউ যাবে না এই কথাটা ঠিক না কারণ কোরআনে হাদিসই বলা আছে মান কল আল্লাহ দেখাল যান না যে লাই লাই সে কাম্মিন কলবি একটা শর্ত আছে অন্য জায়গায় যে আন্তরিক বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি লাই ইল্লাহ বলে তো সে অবশ্যই জানাতে প্রবেশ করবে এখানে সুপারিশের শর্ত লাগানো হয় নাই হ্যাঁ সুপারিশ প্রয়োজন কার জন্য অসাতুল মমিনিন মমিনদের মধ্যে যারা পাপি কোনো আমলের কারণে জাহান নামে চলে গেছে অথবা জাহান নামে চলে যাচ্ছে তাদের জন্য সুপারিশ করা হবে এবং এটার পক্ষে দলিল আছে নবীরা সুপারিশ করবেন যে সমস্ত মমিনরা মুক্তি পেয়েছেন হিসাব নিকাশ থেকে তারা সুপারিশ করবেন কিন্তু দুনিয়াতে কোনো ব্যক্তি গ্রান্তি দিতে পারবে না যে সুপারিশ করবে এটা কোরআনে বলা আছে আয়াতুল কৃতে বলা আছে মাংদাল্লাদি কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে তাহলে আল্লাহর অনুমতি পাইলে সুপারিশ করা যাবে কার জন্য তাও কারণে বলা আছে ولا يشفعون আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাদের জন্যই সুপারিশ করতে পারবে নিজের ইচ্ছা মতো না হ্যাঁ, পিসাব ইচ্ছা করলে সুপারিশ করে নিয়ে যাবে না সেটা না যাই হোক সুপারিশকে আমরা বিশ্বাস করি একটা উত্তর দিলাম বাকিগুলো থাক এইরকম অন্যগুলো একই অবস্থা জি এইটার উত্তর আগে দিয়েছি আপনি কি আজকে আসছেন না আগেও ছিলেন তাহলে আপনি জেনে নিন আগের থেকে আর এটা বলে যাই খুদ্া তিনবার দিচ্ছি না আগেরটা খুদ্ার অনুবাদ মেম্বার থেকে সরে দিচ্ছি তিন খুদ্া দিচ্ছি না এটা একটা ওয়াজ এটা আজকেও একটু বলে দিলাম এটা একটা ওয়াজ করা হয় খুদ্বার অনুবাদ অর্থাৎ যে খুদ্া দেওয়া হয় সেই খুদ্বার অনুবাদটা আগে শুনে দেওয়া হয় খুদবা দুইটাই তিন খুদবা না জি ঠিক আছে ঠিক আছে ভালো কথা আপনাকে আমি বলি নবীর কাছে প্রত্যেক নবীকে পাঠানো হয়েছে তার জাতির ভাষায় তাহলে কোরআনটাও তো রসুলের ভাষায় আসছে আমরা বাংলাকে আরবি বাংলা বলি সুরা ফাতে বাংলা বলি নামাজে এটা ওনার দলিল এটা যুক্তি দেখেন যুক্তি দিয়ে আমি আমি বলছি যে সহি যদি কোনো দলিল পাওয়া যায় বাংলায় খুদ্া দেওয়ার আমি একটা খুদ্বাই দেবো সহি দলিল হতে হবে ঘুরানো ফিরানো থানা ফিরে এই কাজটাই করে তাহলে আপনি ঘুরাইলে যায় আর ওনারা ঘুরাইলে যায় নাই তার কেমন হলো এটা আর এখন তাকে কোথায় দলিল দিয়েছে প্রত্যেক নবীকে পাঠানো হয়েছে তার জাতির ভাষায় ঠিক আছে তো প্রত্যেক নবীকে ভাষায় জানতে পারে এই জন্য আমরা বাঙালি বাংলা ভাষায় খুদ্া দেবো ঠিক আছে তো এটা খুদ্বার বেলায় খালি প্রযোজ্য কেন কোরআনে বেলায় আসবে নামাজে যত সুরা পড়বো সব কিছু বাংলায় পড়বো সুরা পড়বো বাংলায় কেরাত বাংলায় এইগুলো হলো ল্যাংরা যুক্তি জি হ্যাঁ এইটা একটা সুযোগ আছে ভালো কাজে প্রস্তাব করছেন এইটা একটা সুযোগ আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটা ভালো কথা আছে যে অনুবাদটা আগে চলবে তারপরে আবার আরবিতে সাথে খুব দাও ওকে ঠিক আছে এটা আমরা চালু করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে এটা লেখা আছে আমাদের কেতাব দোয়া কেতাব দোয়া আছে না কেতাব দোয়ার মধ্যে এই চ্যাপ্টার আছে হুবহু শব্দ দেওয়া আছে একেবারে দলিল সহ আমার যেখানে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা সবাই মুখস্থ করেছে হ্যাঁ। আমরা নামাজের বই লিখতেছি বইটা লেখা হইলে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখাবো আর দলিলা দিল্লা আমরা মাঠে নামতে অস্ত্র লাগে না তো আপনারা আমাকে আমি একটা কথা বলি আপনারা আমার অবস্থানটা বুঝবেন আমি আর অন্যান্য আহলাদিদের আলেম এক না আহলাদিদের আলেমের বিরুদ্ধে আমাদের ওলামারা লাগবে না কেউ কারণ তাদের দ্বারা কিছু আসে যায় না আমি কোন ফ্যামিলির লোক অর্থাৎ কোন পরিবেশ থেকে আসা এটা বুঝতে হবে আজকে মনে করেন এই যে লোকগুলো দেখেন সব হানাবিদের থেকে আসা এই যে মুরব্বী কিসের আসা সব হানাবিদের লোক আরো অনেক মুরব্বী ছিল এখন তারা চলে গেছে তাহলে আমার দ্বারা যে কাজটা হচ্ছে সেটা অন্য পরিবেশে এই কারণে আমার বিরুদ্ধে এই লোকগুলো খেপা বেশি সেই কারণে আমি চাচ্ছি যে প্রত্যেকটা বিষয়ে যখন মুখ খুলবো দলিল সহ খুলবো আগে কিতাব লিখে ছেড়ে দিব এরপরে কি করবো এই বিষয়ে কাজ করবো ইনশাল্লাহ চলছে কিতাব সালাতে বই লেখা হচ্ছে এবং এটা শেষ হলে পরে ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা আসবো ইনশাল্লাহ জি হ্যাঁ, এটা একটা প্রস্তাব যে প্রশ্ন যে এলএম শিক্ষার জন্য মাদ্রাসায় পড়া শিক্ষা কিনা শর্ত কিনা না মাদ্রাসায় পড়া শর্ত না তবে কোরআন হাদিস বুঝে এটা শর্ত এখন দেখা যায় মাদ্রাসায় না পড়লে সে কোরআন সুন্না ওইভাবে বোঝার কোনো উপায় নেই কাজে মাদ্রাসায় পড়া শর্ত না কিন্তু কোরআন সুন্না বোঝা শর্ত এখন কোরআন সুন্না বুঝতে হলে তো আপনাকে মাদ্রাসার যে কিতাব আছে সেগুলো পড়তে হয় আপনি এলমে নাহু জানলেন না তা আপনি কিভাবে তর্জমা করবেন আপনি সরফ জানলেন না আপনি মানতেক জানলেন না আপনি হাত জানলেন না বালাগাত জানলেন না তো কেমনে কি হবে তো সেই জন্য আমরা বলি যে আলেম হওয়ার জন্য আলেম হওয়ার জন্য এগুলো জানা জরুরি হ্যাঁ আপনি মাদ্রাসার একেবারে দাখিল আলেম ফাজেল এই ক্লাসগুলো পড়লেন না কিন্তু আপনি ঠিকই কেতাব এলেম অর্জন করেছেন তো সেক্ষেত্রে আপনি আলেম হতে পারেন অসুবিধা নাই এই কোর্সগুলো করা জরুরি না কিন্তু কিতাব সুন্দর যথেষ্ট এলেম অর্জন করা জরুরি জি হ্যাঁ ওহো পরে ইচ্ছে করে তো না আপনি ভুল হলে সব মাপ আল্লাহ রসুল বলেছেন রুফিয়ান উম্মতের খতা নেসিয়ান আমার উম্মতের ভুল বেরান্তি আল্লাহ মাফ করে দিবেন আপনি কোরআনটাকে যথেষ্ট আদব করবেন আল্লাহর কালাম এর প্রতি অজান্তে পড়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন দোয়া আল্লাহ তবা করবেন ঠিক আছে জি এটা তো ঠিকই আছে এখন বিষয়টা হচ্ছে দেখেন শিক্ষার জন্য স্তর থাকতে পারে শিক্ষার জন্য ক্লাস তৈরি করা আপনি বদরের যুদ্ধের সাহাবিদের ইতিহাস পড়েন তিনটা গ্রুপে নাম দেওয়া হয়েছে একটা হলো মুরদিফিন একটা মুনজালিন একটা মোসাফেমিন বদরের যুদ্ধে কয় গ্রুপ সাহাবি ফেরেস্তানা নাজল তিন গ্রুপ এক গ্রুপে এক হাজার এক গ্রুপে পাঁচ হাজার কোরআন আছে এগুলো তো এখন যদি এজন্য ক্লাস হয় এই ক্লাসগুলোকে আমরা একেবারে বেদাত বলতে পারি না কারণ হচ্ছে যে সাহাবিদের মধ্যে সবাই এক স্তরে ছিলেন না হ্যাঁ এখন পরীক্ষা নিরীক্ষা আল্লাহ রসুল করেছেন সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন না ওই যে দোয়াটা দেখেন না আমার দোয়ার কিতাবের মধ্যে রেখে দিয়েছি আল্লাহ রসুল একজনকে দোয়া শিখাইলেন তো দোয়ার মধ্যে ছিল হবে নবী কাল্লা যে সালতা আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন বলো সে বললো হবে রাসুল কাল্লা যে সালতা নবীর জায়গায় রসুল বলছে আল্লাহ রসুল সালাম বললেন না হয় নাই চেঞ্জ করে বলো তাহলে পরীক্ষা নেওয়া যায় এখন বিষয়টা হচ্ছে এই যে এখন আমাদের সমাজে হ্যাঁ কেউ যদি কোরআন এটা তো আমার সামনে আপনি এই জন্য দেখেন লেকচারগুলো শুনবেন আজকের লেকচারই আছে সেটি আমার এইখানে লেখা আছে আমি আগামী জুমাই সালে এটা ক্লিয়ার করার চেষ্টা করব আজগুলো অনেক বড় ই তো মান আল্লামা এলমান মিম্মা ইবতাগা বিওজহুল্লাহ যে ব্যক্তি ওই এলেম যে এলেম অর্জন করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য ওই এলেম যদি কোনো ব্যক্তি অর্জন করে দুনিয়া অর্জন করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লামিয়াজিদ আরাফাল জান্নাত ইয়ামাল কেয়ামাত ইয়া নিরিহাহা সে ব্যক্তি জান্নাত তো দূরে কথা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাইবে না এটা আবু দৌদের তিন হাজার ছয়শো ছেষট্টি নম্বর হাদিস এবনে মাজার দুইশো বাহান্ন নম্বর হাদিস মুসনাদে আহমাদের আট হাজার চারশো সাতান্ন নম্বর হাদিস মেশকাত হাদিসটা আছে কিতাবুল এলেমে দেখে নেবেন হাদিস পরিষ্কার বলা আছে মান আল্লামা এলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ যে ব্যক্তি ওই এলেম যে এলেম আল্লাহর জন্য অর্জন করা হয় সেই এলেমটা অর্জন করলো কি জন্য লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া সেটা অর্জন করেছে দুনিয়ার সামান্য সম্পদ অর্জন করার জন্য চাকরি করার জন্য লাম ইয়াজিদ আরাফাল জান্নাতে ইয়াওমাল কিয়ামাহ ইয়ানি হাহা তাহলে সে ব্যক্তি জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না এখন এই জন্য নিয়ে তাকে ঠিক করতে হবে যে আমি মাদ্রাসায় পড়লে কেন পড়ছি কেউ যদি ওই উদ্দেশ্যে পড়ে তাহলে সে তো ওই যে এই হাদিস অনুযায়ী জাহান নামের যাত্রী হবে তার জন্য তার এই সুসংবাদ না আমাদের এই বিষয়ে লেকচার আসতেছে আলেমদের সময় এখন লেকচার আমরা প্রশ্ন করি না কারণ আমার এর উপরে বেশিরভাগ লেকচার রয়ে গেছে এই কয় বৃষ্টিও করতে পারি না তাহলে কত বৃষ্টি আছে আশা করি আপনাদের এই সমস্ত প্রশ্ন এসেছে আলেমদের ভাগ আছে এখানে হাদিস দুই পক্ষে আছে আলেমদের মর্যাদাও আছে যেমন আবার খারাপ আলেমদের সম্পর্কে হাদিস আছে এই সবগুলো নোট করা আছে এই বিষয়ে প্রশ্ন এখন দরকার নাই এটা আগামী জোর পরে করবেন যদি কারো প্রশ্ন থাকে জি জি হ্যাঁ তো পিটানের জবাবে কি আছে ওর সাথে হুজুর আমি একটা কথা যোগ করি যে জামাতের যে রাজনীতিটা হ্যাঁ ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু ঠিক আছে আরে মুশকিল আপনি বোধহয় আজকে আসছেন এইটা সম্পর্কে এটা সম্পর্কে আমার এটা এক দুই কথা আসবে না কারণ এটা বই আছে আমার উপর এর বই আছে আমার ওই যে দিন ক্যামের সঠিক পথ বইটা আছে বইটা পুরোটা পড়েন তারপর প্রশ্ন করেন ঠিক আছে আর এখানে যারা তারা এই প্রশ্ন ক্লিয়ার আছে সবাই আচ্ছা জি গণতন্ত্রটা কুফুরি মতবাদ আপনি সংক্ষেপ করে দিলাম গণতন্ত্র একটা কুফুরি মতবাদ কাজী রসুলের তরিকা বাদ দিয়ে কুফুরি মতবাদের মাধ্যমে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা যাবে না পরিষ্কার জি আপনার উত্তর হচ্ছে আল্লাহ তারা বলে দিয়েছেন উত্তর আল্লাহটাই সত্য আল্লাহ বলছেন অকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসুল আইনে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত তো থাপ্পরের বদলে থাপ্পর এটা কে সাপ হ্যাঁ জি দেখেন আপনারা জামাত ইসলাম নিয়ে দল দিয়ে একটা দল নিয়ে প্রশ্ন করা ঠিক হবে না কারণ আমরা মৌলিক বিষয় নিয়ে কথা বলি ঠিক আছে মৌলিক বিষয় নিয়ে কথা বলি আপনারা বলতে পারেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি কায়েম করা যায় কিনা রাজনীতি করা যায় কিনা তাহলে উত্তর দিব আয়াতটা বলেন কি আয়াত এখন যে তারা এটা এটার জবাব আছে তাদের কাছে তারা বলবে যে না আমরা তো আন্তর্জাতিক একটা জামা কাজে মুসলিম আমরা একটা মুসলিম জামা অর্থাৎ জামার তো কথা বলা আছে ইসলামে তো বলবে সেই ইসলামে মুসলিম জামাত আমরা অসুবিধা কি এটা নিয়ে আসলে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ এখন যেটা তার ত্যাগ করে তারা সত্যি কথা কোরআন সুন্দর পথে চলে আসে এবং সেই প্রক্রিয়া তারা মুসলিম উম্মার ঐক্যবদ্ধ রশ্মিকে ধরে আলহামদুলিল্লাহ তো অসুবিধা নেই কিছু আচ্ছা আসরের টাইমে তো আমরা আসর এখনই জি আরে ভাই শোনেন শোনেন আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাকে নতুন আসতেছেন নাকি আপনার একটু যারা নিয়ে আসেন খেয়াল করবেন এটাকে পড়াই নিয়ে আসবেন যেটা নতুন একটা প্রশ্ন করা যাবে না এই নতুন এসে প্রশ্ন করে যেগুলো একশো উত্তর উত্তর যেগুলো আমি তো মানুষ আপনাদের জন্য কষ্ট করে আসেন আমি সময় দিই কিন্তু আমার খেয়াল রাখতে হবে যে আমি মানুষ কথা বলার একটা লিমিট ই তো যাই হোক এইগুলো আমার বই আছে আমি বলে দিছি যে আকিদার ক্ষেত্রে যত আছে সাড়ে চারশো প্রশ্ন উত্তর আছে এখানে আপনি কটা প্রশ্ন করবেন দিন ক্যামের সঠিক পথ যত ফেরকা আছে সবগুলোর ব্যাপারে লেখা আছে পীরতন্ত্র বলেন তাবলিক তন্ত্র বলেন গণতন্ত্র বলেন যত ফেরকা সবগুলোর উপরে লেখা আছে এরপরে আপনারা যদি এই দেশে যদি সুবাহ আল্লাহ বিহামদি সুবাহ আল্লাহ বিহামদি সাদু আল্লাহ রাস্তা হয়ে লাগে